ইমান বা আকিদার কেন প্রয়োজন তাওহিদের বিশ্বাসের কেন প্রয়োজন আমি একটা উদাহরণ দেই একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই কুমিল্লার বক্তব্যে তো একটা উদাহরণ দিয়েছিলাম আজকে আর একটা উদাহরণ নেন মানুষের এই শরীর টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে না নাই একমাত্র আল্লাহ সমাজ একমাত্র মুখাপেক্ষীহীন সত্তাকে আল্লাহ তাছাড়া প্রত্যেক মানুষ আল্লাহ ব্যতীত প্রত্যেকেই কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী যেমন আমি মানুষ তিন বেলা চার বেলা পাঁচ বেলা খাবারের মুখাপেক্ষী যদি খাবার গ্রহণ না করি আমার এই শরীর অচল হয়ে যাবে আমার এই শরীরের খাদ্য যেমন খাবার আমার এই শরীরকে টিকিয়ে রাখার জন্য মজবুত রাখার জন্য যেমন আমাকে খাদ্য গ্রহণ করতে হয় তেমনি আমার শরীরের আর অংশ আছে সেই অংশটার নাম হচ্ছে রোড আত্মা তাল ওই আত্মারও কিছু খাবার লাগে ওই আত্মাকেও বাঁচিয়ে রাখার জন্য খাবার লাগে গুনাহে জর্জরিত হৃদয় গুনাহে জর্জরিত আত্মা কান্না করতে থাকে ক্রন্দন করতে থাকে হতাশায় ভুগতে থাকে দুঃখে কষ্টে ভুগতে থাকে পাপের চাপে হৃদয় কালো হয়ে যায় বারবার ফিরে যেতে চায় প্রতিপালকের দরবারে বারবার ফিরে যেতে চায় প্রতিপালকের দরবারে কিন্তু মানুষ ফিরে যায় না মানুষ ফিরিয়ে নিয়ে যেতে চায় না কিন্তু আত্মা ফিরে যেতে চায় আত্মা ওই কলুষিত আত্মা ওই ক্ষুধার্থ আত্মা ওই কষ্টে দুঃখে হতাশায় জর্জরিত পর্যুদস্ত আত্মা যে কখনো আত্মহত্যা করতে চায় কখনো রাতে ঘুম হয় না অশান্তির কারণে ওই আত্মার ফিরে যাওয়ার জায়গা ওই আত্মার একমাত্র খাদ্য হচ্ছে ইমান এবং তাও ওই আত্মাকে ইমান এবং তাওহিদের খাবার দিন আল্লাহর পরিচয় দিন আল্লাহর জিকির দিন আত্মা প্রশান্ত হয়ে যাবে এই জন্য আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলেছেন আল্লাহ কুলুব আল্লাহ সুবাহ স্মরণে আত্মাগুলো প্রশান্ত হয়ে যায় হতাশায় ভুক্ত আত্মা উত্তেজিত আত্মা বিপদগ্রস্ত আত্মা আল্লাহ সুবাহ স্মরণে প্রশান্ত হয়ে যায় এই আয়াত দিয়ে আমি আর কথা বলতে চাই দেখবেন কিছুদিন পরে মনে হয় মাহফিল আছে একজন পীরের যে পীরের মাহফিলে বাসে মানুষ উঠাউঠি করে করে না লাফালাফি করে এর মধ্যে গড়াগড়ি করে স্টেজে এসে করে না আল্লাহর জিকিরে তারা নাকি পাগল হয়ে যায় মিথ্যুক দাহা মিথ্যুক কেন আল্লাহ নিজে কোরআনে বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহ তাতমা ইন্দুল কুলুব আল্লাহর স্মরণে আত্মা প্রশান্ত হয় যদি আত্মা প্রশান্তি হবে তাহলে বাসে উঠে লাফালাফি করছে কেন স্টেজে উঠে লাফালাফি করছে কেন এই জন্য যে সে জিকির করে না সে মিথ্যা জিকির করে আল্লাহর জিকির করে না যদি আল্লাহর জিকির করে তাহলে আত্মা প্রশান্ত হবে আল্লাহ নিজে বলছেন আল্লাহ বিদিক্রিল্লাহ তাতমা ইন্দুল কুলুব আল্লাহর জিকির আত্মা প্রশান্ত হয় সম্মানিত উপস্থিতি এই জন্য তাওহিদ এবং ইমানের প্রয়োজন রয়েছে কেন তাওহিদ এবং ইমান হচ্ছে আত্মার খাদ্য আত্মার প্রশান্তি পাওয়ার জায়গা আত্মার নিরাপত্তা পাওয়ার জায়গা এই জন্য আমরা আল্লাহ সুবাহ পরিচয় জানব আল্লাহ সুবাহ গুণাবলী জানব যাতে আমাদের আত্মা প্রশান্ত হয় আমাদের আত্মা আল্লাহর দিকে ফিরে যেতে পারে আমি এই বক্তব্যের ইমানের পরিচয়ের বক্তব্যে চার ভাগে বিভক্ত করতাম যে আল্লাহ সুবাহ ইমান চার ভাগে বিভক্ত আল ইমান বি উজুদিল্লাহ আল ইমান বি রুবুবিয়তিল্লাহ আল ইমান বি উলুহিয়তিল্লাহ আল ইমান বি আসমা ইল্লাহ সিফাতিহি আল্লাহ সুবহানাহ তালার অস্তিত্বে বিশ্বাস এটা আমরা মোটামুটি সকলেই করি এবার আল্লাহ সুবহানাহ তালাকে রব হিসেবে বিশ্বাস করা দুই আর তিন আল্লাহ সুবহানাহ তালাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা একটা প্রকার আর আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা আর একটা প্রকার এটা কেমন কথা হয়তো আপনি বুঝতে পারবেন না এই জন্য আমি একটু বুঝাই রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা তার বিয়াত করা আল্লাহ সুবাহ আপনাকে লালন পালন করেন যেভাবে আপনার মা আপনার বাবা আপনাকে লালন পালন করেছেন আল্লাহর দেওয়া জমিনে থেকে আল্লাহর দেওয়া আসমানের ছায়ায় থেকে আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়ে একটা গাছকে সূর্যের আলো থেকে দূরে রেখে ঢেকে দেন এক মাস পর গাছটা মরে যাবে সূর্যের আলো না থাকলে আমিও আপনিও মরে যেতাম সূর্যের আলো দিয়ে অক্সিজেনের বাতাস দিয়ে এই পৃথিবী থেকে যে খাদ্য উৎপন্ন হয় আল্লাহ নিজে কোরআনে চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহ খাবার উৎপন্ন না করলে একটা গাছও পৃথিবীর কোনো বিজ্ঞানী পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে একটা বীজ থেকে গাছ উৎপাদন করে যদি আল্লাহ না চান ওই ওখান থেকে খাবার আসতেছে অতএব সার্বিকভাবে আল্লাহ সুবাহানাও আপনাকে লালন পালন করতেছেন এটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা এটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা যে আল্লাহ আমার লালন পালনকারী আর ইলাহ আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা মানে ইলাহ শব্দের অর্থ হচ্ছে মালু যার দিকে মানুষ ফিরে যায় ইলাহ শব্দের আরবি শাব্দিক অর্থ যার দিকে মানুষ ফিরে যায় বিপদে পড়লে সমস্যায় পড়লে মানুষ যার দিকে ফিরে যায় মানুষ যার নিকটে সবকিছু সমর্পণ করতে চায় সে হচ্ছে ইলাহ আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন আল্লাহকে রব হিসেবে আবু জেহেলও বিশ্বাস করত আল্লাহকে রব হিসেবে আব্দুল মোত্তালেবও বিশ্বাস করত কিন্তু তারা আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করতো না যুগে যুগে যত নবী রাসুল এসেছেন সকলের যুগের অধিকাংশ কম আল্লাহকে রব হিসেবে ঠিকই বিশ্বাস করত কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করত না আছে না এখনো আছে বাংলাদেশে আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট মুসলমান আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না আল্লাহকে তো লালন পালন কর্তা মানে কিন্তু যখন সিজদা দেওয়ার দরকার হয় দান করার দরকার হয় সাদকা করার দরকার হয় তখন মাজারে গিয়ে দান সাদকা করে না রাস্তায় চলতে গিয়ে করে না সিজদা শাহজালালের কবরে গিয়ে করে না অবশ্যই করে তারা আল্লাহকে ইলা হিসেবে মানে না যখন অসুস্থ হয় তখন তাবিজ কবজের কাছে যায় না যায় যে তাবিজ কবজের কাছে যায় সে আল্লাহকে রব হিসেবে মানতে পারে কিন্তু আল্লাহকে ইলা হিসেবে মানে না সে আল্লাহর নিকটে বিপদে আপদে পড়ে ফিরে যাচ্ছে না সে আল্লাহর ইবাদত করতেছে না সে আল্লাহর নিকটে চাইতেছে না অথচ আল্লাহ হচ্ছেন একমাত্র হকদার তার ইবাদত পাওয়ার এই জন্য রাসুল আল্লাহ সুবাহ তাআলা নিজে বলেছেন তার পবিত্র কোরআনে সুরা লোকমানে ইয়া বিল্লাহ হে বৎস তুমি শির করিও না জেনে রাখো শির হচ্ছে মহা অত্যাচার মহা অন্যায় একটা মানুষ আর একটা মানুষের জমি জায়গা দখল করে নিতে পারে সেটা অন্যায় দুইটা থাপ্পড় মেরে দিতে পারে সেটা অত্যাচার কিন্তু আল্লাহর সাথে একটা মানুষ কিভাবে অত্যাচার করে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যে স্ত্রীর জন্য যে ছেলে মেয়ের জন্য উপার্জন করেছেন সেই স্ত্রী সেই ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে অন্য কারো কথা শুনে অন্য কাউকে ভালোবাসে তাহলে কি এটা অত্যাচার নয় অবশ্যই অত্যাচার তাহলে আপনি আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনে চলে আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর রিজিক ভক্ষণ করে আল্লাহর ইবাদত করতেছেন না আল্লাহর কথা শুনতেছেন না এর চেয়ে বড় অত্যাচার কি কিছু হতে পারে অসম্ভব শুধু তাই নয় আপনি একটা নিকৃষ্ট নগণ্য সৃষ্টিজীব শুক্র কীট থেকে তৈরি হয়েছেন এমন সৃষ্টিজীব হওয়ার পরও আপনি মহাপরাক্রমশালী সত্তার উপর অত্যাচার করতেছেন এই জন্য শির্ক হচ্ছে লাজুল মন আদিম মহা অত্যাচার আল্লাহ ব্যতীত সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শির্কের গুনাহ ক্ষমা করবেন না এই জন্য রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন ইয়াবানি আদম আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে নকল করে ইয়াবানি আদম লাওয়াতাইতানি বিকরাবিল খাতায়া হে আদম সন্তান কঠিন কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও আর সেই পাপের মধ্যে যদি শিল্প না থাকে তাহলে আমি আল্লাহ লাওয়াতাইতু বিকরাবিল আরদি মাগফিরাহ আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব এটা হচ্ছে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার উপা বেঁচে থাকার ফজিলত এই জন্য সম্মানিত উপস্থিতি আপনাকে আল্লাহ সুবহান তালাকে ইলা হিসেবে বিশ্বাস করতে হবে এখানে আরও একটা কথা বলি মাথায় রাখবেন সেটা হচ্ছে আল্লাহ সুবহান তালা চাইলে আল্লাহ রাসুল চাইলে বলতে পারতেন যে আশহাদু আন্নাল্লাহ ইলাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ এই কথা বলতে পারতেন কিন্তু এইভাবে না বলে কেন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকু তো বলতে পারতেন যে আল্লাহ ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহ এতটুকু না বলে কেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আরবি ভাষায় যখনই লা এবং যখনই ইল্লা একসাথে একত্রিত হয় তখন একটা কঠিন অন্যতম অর্থ দেয় সে অর্থটা কি যখন আমি বলতাম আল্লাহ ইলা আল্লাহ হচ্ছেন ইলাহ তখন আরও জনের তার মধ্যে জায়গা পাওয়ার সুযোগ ছিল পীর অলিয়া আউলিয়া দরবেশ মাজারের জায়গা পাওয়ার দরকার ছিল জায়গা পাওয়ার জায়গা ছিল অপশন ছিল তাবিজ কবজের অপশন ছিল কিন্তু যখন আমি বলে দিলাম লা ইলাহা আগে না আগে হৃদয়কে সাফ করতে হবে যত তাহুত আছে যত কবর মাজার শির তাবিজ কবজ পীর ওলি আউলিয়ার নামে যত শির চলতেছে আল্লাহর সাথে যত অত্যাচার চলতেছে যত অন্যায় চলতেছে এই সকল তাগুতকে সবার আগে পা দিয়ে লাথি দিয়ে ভেঙে চুরমার করতে হবে এই জন্য লাইলাহা আগে নাই আগে না করো আগে লাথি দিয়ে ভেঙে দাও তারপরে ইল্লাল্লাহ শুধু কে বাকি থাকবে আল্লাহ শুধু একমাত্র আপনার হৃদয়ে যার জন্য জায়গা বাকি থাকবে তিনি হচ্ছেন আল্লাহ সুবাহান তালা আর তাও এই ইমানই হচ্ছে মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা মানুষ কি বলে যে আমি স্বাধীনতা চাই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি মেয়েরা বলে আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা তাওহিদের চাইতে বড় স্বাধীনতা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না আজকে গণতন্ত্রের নামে মানুষ মানুষের গোলাম হয়ে আছে পৃথিবীতে মেয়েরা স্বাধীনতার নামে বলতেছে স্বামীর গোলামি থেকে মুক্তি চাই স্বামীর গোলামি থেকে মুক্ত হয়ে বসের গোলামি করতেছে কল কারখানায় গার্মেন্টসে নিজের বসের গোলামি করতেছে কোনো না কোনো এক গোলামি থেকে মুক্ত হয়ে আর এক গোলামিতে লিপ্ত হচ্ছে গোলামি থেকে মুক্ত হওয়ার স্বাধীন হওয়ার সবচেয়ে বড় মাধ্যম সবচেয়ে বড় উপায় হচ্ছে তাওহিদ কেন যখন অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে আল্লাহ ব্যতীত কারো জায়গা যখন অন্তরে থাকবে না তখন তাও হেদ যখন হৃদয়ে প্রবেশ করবে তখন আপনি দুনিয়ার কোনো মানুষকে বিন্দুমাত্র পরোয়া করবেন না আপনি কোনো জিন শয়তানকে পরোয়া করবেন না আপনি কোনো তাবিজ কবজকে পরোয়া করবেন না পৃথিবীর কেউ আপনাকে যাররা পরিমাণ ভয় দেখাতে পারবে না কেননা আপনি একমাত্র কাকে ভয় করেন আল্লাহ সুবহান ভয় করেন এই জন্য একজন তাওহিদে বিশ্বাসী একজন মমিন একটা পারমাণবিক বমের চেয়েও শক্তিশালী